আল্লাহর পথ হইতে বিচ্যুত করিতে পারে এবং এই পথে আহ্বানকেই ঠাট্টা বিদ্রুপ করিয়া উড়াইয়া দিতে পারে এই ধরনের লোকদের জন্য রহিয়াছে কঠিন ও অপমানকর আজাব وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم তাহাকে যখন আমাদের আয়াত শোনানো হয় তখন সে বড়ই অহংকারের সহিত এমনভাবে মুখ ফিরাইয়া চলিয়া যায় যেন সে তাহা শুনিতেই পায় নাই যেন তাহার কান বধির ঠিক আছে তাহাকে এক কঠিন পীড়াদায়ক আজাবের সুসংবাদ শুনাইয়া দাও অবশ্য যাহারা ইমান আনে ও নেক আমল করে তাহাদের জন্য রহিয়াছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহ خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم সেখানে তাহারা চিরকাল থাকিবে ইহা আল্লাহর পাক্কা ওয়াদা আর তিনি মহা শক্তিশালী ও প্রজ্ঞাময় خلق السماوات بغير عمد ترونها والقى في الارض رواسي ان تميد بكم وبث فيها من كل دابه وانزلنا من السماء ماء فانبتنا فانبتنا فيها من كل زوج كريم তিনি আকাশমণ্ডল সৃষ্টি করিয়াছেন কোনরূপ স্তম্ভ ব্যতীতই যাহা তোমরা দেখিতে পাও তিনি জমিনের বুকে পর্বতমালা শক্ত করিয়া বসাইয়া দিয়াছেন যেন উহা তোমাদিগকে লইয়া হেলিয়া না পড়ে তিনি সব রকমের জীবজন্তু জমিনের বুকে ছড়াইয়া দিয়াছেন আমরা আসমান হইতে পানি বর্ষণ করিয়াছি এবং জমিনের বুকে রকমারি উত্তম জিনিসসমূহ উৎপাদন করিয়াছি هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين ইহাই হইল আল্লাহর সৃষ্টি এখন আমাকে একটু দেখাও তো অন্যরা কি জিনিস পয়দা করিয়াছে আসল কথা হইল এই জালিম লোকেরা সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত রহিয়াছে ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আমরা লুকমানকে সূক্ষ্ম জ্ঞান বুদ্ধি দান করিয়াছিলাম এই উপদেশ সহজে আল্লাহর শকর আদায়কারী হও যে কেহ শকর করিবে তাহার শকর তাহার নিজের জন্যই কল্যাণকর আর যে কুফরি করে তাহার জানা উচিত প্রকৃতপক্ষে আল্লাহ অমুখাপেক্ষী এবং সততই প্রশংসিত وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم স্মরণ করো লুকমান যখন নিজের পুত্রকে নসিহত করিতেছিল তখন সে বলিল হে পুত্র আল্লাহর সহিত কাহাকেও শরিক করিও না সত্য কথা এই যে শির্ক অতি বড় জুলুমের কাজ ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আরো সত্য কথা এই যে আমরা মানুষকে তাহার পিতামাতার হক বুঝিবার জন্য নিজ হইতেই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 রাখিয়াছেন এবং তোমাদের প্রতি তাহার প্রকাশ্য ও গোপন নিয়ামতসমূহ সম্পূর্ণ করিয়া দিয়াছেন এবং এতৎসত্ত্বেও অবস্থা এই যে কিছু সংখ্যক লোক এমন আছে যাহারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে কোনরূপ ইলম ও হেদায়েত কিংবা কোনো আলো প্রদর্শনকারী কিতাব ছাড়ায় وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا ولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير আর যখন তাহাদিগকে বলা হয় যে আল্লাহ যাহা নাজিল করিয়াছেন উহা অনুসরণ করিয়া চলো তখন তাহারা বলে আমরা তো মানিয়া চলিব সেই সব রীতিনীতি যাহার উপর আমাদের বাপদাদাকে পাইয়াছি শয়তান যদি তাহাদিগকে জ্বলন্ত আগুনের দিকে ডাকিতে থাকে তথাপি কি তাহারা সেই জিনিসেরই অনুসরণ করিবে ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور যে ব্যক্তি নিজেকে